إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা আজকে সাইদিনা ইউসুফ আলাইসাল্লাম ওনার জীবনী কাবার করব ইনশাআল্লাহ ওনার জীবনী থেকে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা আল্লাহ তালা কোরআনে বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আহাইনা ইলাইকা হাদাল কোরআন কবলিহি লামিনাল আল্লাহ বলেছেন যে আমরা আপনার নিকট আহসানুল কসাস সর্বোত্তম কাহিনী বর্ণনা করতেছি বিমা আহাইনা ইলাই কাহাজ আল কোরআন যেমন এই কোরআনে আপনার প্রতি ওয়াহি করেছি বা ইনকুম তামিম কবলিহি লামিনাল গাফিলিন এর পূর্বে আপনি ছিলেন গাফেলদের অন্তর্ভুক্ত ইউসুফ আলহি ওনার কাহিনীকে আল্লাহ তালা বলেছেন এটা হচ্ছে আহসানুল কসাস সর্বোত্তম কাহিনী আল্লাহ তালা বলেছেন তো আমরা আজকে সর্বোত্তম কাহিনী শুনব আজকে আমরা ইউসুফ আলাইসাল্লাম এর জীবনী শুনে আমাদের বাস্তবিক জীবনে এর শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য এই উদ্দেশ্যে আমরা ইউসুফ আলাইসাল্লামের জীবনী দেখব ইনশাআল্লাহ প্রথমত ইউসুফ আলাইসাল্লাম ওনার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে ইবনে ওমর রাজন থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে কারিম ইবনু কারিম ইবনু কারিম ইবনু ইউসুফ ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম আলহিসাল্লাম মুস্তাদে আহমদ থেকে হাদিসটি যে কারিম ইবনু কারিম মানে সম্মানিতর পুত্র সম্মানিত সম্মানিতর পুত্র ইউসুফ সম্মানিত ইসাক আল ইসলামের পুত্র এবং সম্মানিত ইব্রাহিম আল ইসলামের পুত্র অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলামের পুত্র হচ্ছেন ইসাক আলহিসাল্লাম ইসাক আলাইসাল্লাম এর পুত্র হচ্ছেন ইয়াকুব আলাইসাল্লাম অতপর হচ্ছেন ইয়াকুব আলাইসাল্লামের পুত্র হচ্ছেন ইউসুফ আলাইসাল্লাম তো তিনি হচ্ছেন সম্মানিত একজন ব্যক্তি যিনি যার ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করে মধ্যবর্তী ওনার পূর্বপুরুষের কয়েকজন নবী রয়েছেন আল্লাহ তালা কোরআনে এটাকে আহসানুল কসাস হিসেবে বর্ণনা করেছেন যাতে রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের কাছে এটা বর্ণনা করেন যাতে আমরা এই ঘটনা থেকে শিক্ষা লাভ করতে পারি আল্লাহ তালা যে বলেছেন আহসানুল কসাস এর মানে হচ্ছে কোরআনে বর্ণিত যে কাহিনী সমূহ যে ঘটনাসমূহ এর মধ্যে এটা হচ্ছে অনেক সুন্দরতম এবং উত্তম একটি ঘটনা আবু হরার রাজ্যালহকে রাজ্যালহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হয় লোকদের মধ্যে সবচেয়ে সম্মানিত লোককে জবাবে রাসুল সাল্লাহ আসলাম বলেন মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি তো সাহাবাহিকেরা আমরা জালানহ বলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমরা আপনাকে সেই কথা জিজ্ঞেস করছি না তিনি বলেন তাহলে শোনো মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছেন আল্লাহ নবী ইউসুফ আলাইসাল্লাম মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছেন আল্লাহ নবী ইউসুফ আলাইসাল্লাম তিনি নিজে নবী ছিলেন তার পিতা নবী ছিলেন তার দাদা নবী ছিলেন তার দাদার পিতা নবী ছিলেন এবং আল্লাহর খলিল ছিলেন তখন সাহাবান আরজ করলেন আমরা এটাও বলিনি তখন আল্লাহ রাসুল সাল্লাম বলেন তাহলে তোমরা কি আরবের গোত্রগুলির কথা জিজ্ঞেস করছো সাহাবাগন বললেন হ্যাঁ রসুল সাল্লাম আলাইসাল্লাম বললেন তাহলে জেনে রেখো তোমাদের মধ্যে জাহিলিয়াত যুগে যারা শরীফ এবং ভদ্র ছিল তারা ইমান গ্রহণের পরও শরীফ থাকবে যদি তারা আকল লাভ করে বুধ শক্তি লাভ করে বোখারের হাদিস তাফসির কুর্তুবি থেকে এটা প্রমাণিত হয় যে ইউ ইয়াকুব আলী ইসলাম এর পুত্রদের মধ্যে বড় দশ পুত্র ছিলেন প্রথম স্ত্রী লাইলা বিন্তু লাইয়ানের গর্ভজাত সন্তান ইয়াকুব আলাহ ইসলামের যে দশজন ছেলে ছিলেন তারা প্রথম স্ত্রীর থেকে তো ওনার মৃত্যুর পর ওনার প্রথম স্ত্রীর মৃত্যুর পর ইয়াকুব আলাহ ইসলাম লাইলা বিন্তু লাইয়ানের বোন রাহিলকে বিয়ে করেন তার গর্বে ইউসুফ আলি ইসলাম এবং বিনিয়ামিন জন্ম নেন ইউসুফ আলি ইসলাম এবং ওনার ছোট ভাই বিনিয়ামিন জন্ম নেন তো ইউসুফ আলি ইসলাম ছোটকালেই একটি স্বপ্ন দেখেন তিনি ওনার পিতাকে বলতেছেন কোরআনে এভাবে এসেছে وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ ও আমার আব্বা যখন ইউসুফ আল ইসলাম তার পিতাকে বলতেছিলেন যে ইন্নি রাইতু আহাদা আশারা খাও খাবা আমি দেখেছি এগারোটি নক্ষত্র ওয়াশামসাওয়াল কামার এবং চন্দ্র এবং সূর্য রাই তুহুম লিসা দিন আমাকে সিজদারত আমাকে সিজদা করতে দেখেছি তখন ওনার পিতা উনাকে বলেন ইয়া إن الشيطان للإنسان عدو مبين হে আমার ছেলে তোমার স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না বললে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ইয়াকুব আলাইসাল্লাম পুত্র ইউসুফ আলাইসাল্লামকে বলেছিলেন যে তোমার স্বপ্নের তোমাকে আল্লাহ মর্যাদার আসনে উচ্চ আসনে বসাবেন এমনকি তোমার ভাইরা তোমার কাছে নত হবে এমনকি তারা তোমাকে এতটাই সম্মান করবে যে তাদের মাথা তোমার সামনে সম্মানে নত হবে সুতরাং এই স্বপ্নের বিবরণ তাদেরকে শোনানোর দরকার নেই তারা শুনতে পেলে শয়তানের ফাঁদে পড়ে যাবে এবং স্বপ্নের মর্ম অনুধাবন করে তোমার ক্ষতিতে লেগে যাবে তোমার এই স্বপ্নের ব্যাখ্যা তারা ধরে ফেলবে এবং তারা তোমাকে তাদের প্রতিদ্বন্দ্বী এবং শত্রু গণ্য করতে শুরু করবে কৌশল চালাকি এবং ষড়যন্ত্রের মাধ্যমে তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে এ ব্যাপারে রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন হাজিজ থেকে আমরা শিক্ষা পাই যে তিনি বলেছেন তোমরা যদি কেউ ভালো স্বপ্ন দেখে কারো বিশ্বস্ত বা প্রিয়জনের কাছে বর্ণনা করো খারাপ স্বপ্ন দেখলে পাশ ফিরে শুয়ে এবং বাম দিকে তিনবার থুতু ফেলো তারপর স্বপ্নের দেখা খারাপি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও এরকম করলে এই স্বপ্ন তোমার কোনো ক্ষতি করতে পারবে না তার মানে ভালো স্বপ্ন দেখলে আপনজন প্রিয়জনের নিকট বর্ণনা করা যায় যেমন ইউসুফ আলিয়াসাল্লাম ওনার আব্বা ইয়াকুব আলাইসাল্লামের নিকট বর্ণনা করেছিলেন এবং খারাপ স্বপ্ন দেখলে এটা কারো কাছে বর্ণনা না করা এবং যখন খারাপ স্বপ্ন দেখবে রাতের বেলা ঘুম ভেঙে গেলে পাশ ফিরে শুবে বাম দিকে তিনবার থুতু ফেলবে এবং এই স্বপ্নে দেখা খারাপি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে তাহলে এই খারাপি আর কোনো ক্ষতি করতে পারবে না এবং এখান থেকে আমরা এটাও শিক্ষা লাভ করি ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ ইসলামকে সতর্ক করেছিলেন যাতে করে ওনার ভাইদের কাছে ঘটনা বর্ণনা না করেন তাহলে ভালো স্বপ্ন হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে প্রিয়জনের কাছে বর্ণনা করা এমন কারোর কাছে বর্ণনা করা যে হিংসা হাসাত করবে অথবা ক্ষতির আশঙ্কা আছে এরকম কারো কাছে বর্ণনা না করা তো সত্য স্বপ্নের ব্যাপারে আমাদের একটা জিনিস জানা প্রয়োজন যে নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে তবে মুমিন ব্যক্তির সত্য স্বপ্ন হচ্ছে নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ ইউসুফ আল ইসলামকে যে স্বপ্ন দেখানো হয় সেই স্বপ্ন ভবিষ্যতের বাস্তবতাকে জানিয়ে দেওয়ারই স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছিল বহু বছর পরে অর্থাৎ স্বপ্নটি ইয়াকুব আলাইসাল্লামের নিকট বর্ণনা করা এবং এটা বাস্তবে যখন রূপ লাভ করে এটা বহু দেরি হয়েছিল এর মধ্য থেকে ইবনু কাসির ইউসুফ আলাইসাল্লামের স্বপ্ন ব্যাখ্যা প্রসঙ্গে মন্তব্য করেন যে স্বপ্নে দেখা নিয়ামতের অধিকারী হবার আগে স্বপ্ন প্রকাশিত হয়ে পড়লে তা ঈর্ষার কারণ হয়ে থাকে ইয়াকুব আলাইসাল্লাম পুত্র ইউসুফ আলাইসলামকে স্বপ্নের কথা তার ভাইদেরকে বলতে নিষেধ করেছিলেন কারণ ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা ওনার প্রতি কল্যাণকামী ছিলেন না এমনকি ওনার প্রতি সহানুভূতিশীল ছিলেন না সুতরাং এমন কারো কাছে স্বপ্নের বর্ণনা করা ঠিক নয় যে সহানুভূতি সম্পন্ন নয় আবার জ্ঞান সম্পন্ন নয় উহুদ যুদ্ধের ময়দানে রসুল সাল্লাহ আলাইস্লাম একটি স্বপ্ন দেখেন সেই স্বপ্নটি বিপজ্জনক ঘটনার ইঙ্গিত বহ ছিল কিন্তু রসুল সাল্লাহ আলাইস্লাম সাহাবাগের নিকট স্বপ্নটি বর্ণনা করেন তিনি বলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমার তরবারি জুলফিকার ভেঙে গেছে আর কিছু গাবিও জবাই হতে দেখেছি এই স্বপ্নের যথার্থ এই স্বপ্নের মর্মার্থ অনুযায়ী হামজার রাজু বহু সাহাবা সহ শহীদ হয়ে গেলেন কুর্তুবি থেকে বর্ণিত তো ইউসুফ আলাহ ইসলাম যে স্বপ্নটি দেখেছিলেন এটা তাফসিরি কুর্তুবিতে এসেছে যে প্রায় স্বপ্ন দেখার চল্লিশ বছর পরে এটা বাস্তবায়িত হয়েছিল এটা প্রমাণিত হলো যে যদি ভালো স্বপ্ন দেখা যায় বা স্বপ্ন তাৎক্ষণিকভাবে বাস্তবায়িত হবে এটাই জরুরি নয় এমনকি বহুকাল অতিক্রান্ত হওয়ার পরেও এই স্বপ্ন বাস্তবায়ন লাভ করতে পারে যেমনটি ইউসুফ আলাইসালামের ক্ষেত্রে ঘটেছিল তাহলে এই জিনিসটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম ইউসুফ আলাহ ইসলামের একজন মাত্র ভাই ছিল বিনিয়ামিন ওনার অন্যান্য ভাইরা আপন মায়ের থেকে ছিলেন না অন্য মায়ের থেকে ছিলেন ইউসুফ আলাহ ইসলামের যে ভাইরা ছিলেন ওনারা ইউসুফ আলাহ ইসলামের ব্যাপারে শত্রুতা করতেন তারা শয়তানের অসহায় ভাবতেন যে ইউসুফ আলাহ ইসলামকে ইয়াকুব আলাহ ইসলাম অনেক বেশি ভালোবাসেন তাদের দশ ভাইয়ের চাইতে বেশি ভালোবাসেন তারা পরস্পরকে বলতে থাকে যে পিতা আমাদের চাইতে ইউসুফ এবং বিনিমানকে বেশি ভালোবাসে তো আমরা একটা বড় অজবা আমরা একটা বড় দল অথচ বিস্ময়কর লাগে তিনি আমাদেরকে বাদ দিয়ে ওদের দুজনকে প্রাধান্য দিচ্ছেন তো তার এই নীতি কোনো ক্রমেই সঠিক নয় অর্থাৎ ইউসুফ আলাইসাল্লাম এর ভাইরা ধারণা করলো যে পিতার সাথে ইউসুফের সম্পর্ক ছিন্ন করে দিলেই এর সমাধান হবে ইউসুফই হচ্ছে তাদের ভালোবাসার ক্ষেত্রে একমাত্র বাধা তাদের পিতার সাথে তাকে মেরে ফেলতে হবে অন্যত তাকে দূরে কোথাও ফেলে আসতে হবে যখন আর ইউসুফ আসবে না তখন পিতা আমাদেরকে মোহাব্বত না করে পারবেন না ইউসুফের ব্যাপারে একটা শেষ মীমাংসা করা অতিশয় প্রয়োজন তারা বুঝতো কাজটা পাপের সীমালঙ্ঘনের কিন্তু এটা তারা সংকল্প করে যেটা করতেই হবে সুতরাং কাজটা করার পর আমরা আবার কি করব তবা করব এবং আল্লাহর কাছে ক্ষমাকারী ক্ষমা চাইব নিশ্চয়ই তিনি ক্ষমাকারী তো ইউসুফ আল ইসলামের ভাইদের মধ্যে সবচেয়ে বড় ভাইয়ের নাম বর্ণনার মধ্যে পাওয়া যায় যে রবিল অথবা ইয়াজুজা তিনি তার ভাইদের আলোচনা শুনতেছিলেন ইউসুফ আল ইসলামের ব্যাপারে চক্রান্তর ভাইরা ঠিক করলেন যে ইউসুফকে মেরেই ফেলতে হবে আল্লাহ তালার বাণী যে কলা কয়া ইলুমিন হোম অর্থাৎ তাদের মধ্যে একজন অর্থাৎ বড় ভাই সে বলল যে তোমরা ইউসুফকে হত্যা করো না বরং তাকে কোনো গভীর রূপে ফেলে দাও যাত্রী দলের কেউ তাকে নিয়ে যাবে সে আরও বলে যে তাকে হত্যা করাটা বড় অন্যায় হবে এবং তা কিছুতেই উচিত হবে না তো রাহিনের এই অভিমত বড় ভাইয়ের এই অভিমত শেষ পর্যন্ত সবার পছন্দ হলো সবাই মিলে সিদ্ধান্ত নিল ইউসুফকে হত্যা করা হবে না তাকে কুয়াতে ফেলে আসতে হবে ভাইদের মনোভাব এটা ছিল যে বণিক দল বা কোনো সফরকারী কাফেলা ওই কূপ থেকে তুলে নিয়ে ইউসুফকে নিয়ে যাবে এবারে কাতাদা রহমতুল্লাহ বলেন যে সেই সিদ্ধান্তটাই তাদের মনোভূত হয় অর্থাৎ ওনাকে কূপে ফেলে দেওয়ার সিদ্ধান্তটাই তাদের কাছে মনোভূত হয় তারা হিংসাক্রমে শত্রুতা বশত ইউসুফ আলাইসাল্লামের ব্যাপারে যে চক্রান্ত করে এটা আসলে নিশ্চয়ই একটা অপরাধ ছিল একটা বড় অপরাধ ছিল ইবনে কাসির এ ব্যাপারে বলছেন যে শয়তানের চক্রান্ত করে ইউসুফ আল ইসলামের ভাইয়েরা কতই না নিকৃষ্ট আচরণ করে বসেছিল ইউসুফ আল ইসলামের ভাইরা যে প্রস্তাব করলো কোরআন এভাবে এসেছে হলু ইয়া মা আলা ইউসুফ লাহু লাহু হে আমাদের জান আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে পুরোপুরি বিশ্বস্ত বলে মনে করতে পারছেন না এর কারণ কি আমরা ইউসুফের ব্যাপারে পুরোপুরি সংরক্ষক হবার উপযুক্ত আমরা তার ভাই তখন এবার বিনয় প্রকাশ করে এবং তাদের সাথে যাওয়ার অনুমতি চাইল তারা তাদের পিতাকে বলল যে কি আর সিল মানা ওয়াদাই ইয়ার্তা লাভ আপনি তাকে আগামী দিন আমাদের সাথে প্রেরণ করেন সে উপভোগ করবে খেলাধুলা করবে এবং হাফিজুন আমরা তার অবশ্যই হেফাজত করব সংরক্ষণ করব এতে অবহেলা করব না আপনার এ ব্যাপারে কোনো চিন্তার কারণ নাই এভাবে তারা আপনাদের পিতাকে বোঝানোর চেষ্টা করলো তো ইয়াকুব আলাইসাল্লাম তাদের ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানতেন না ইউসুফ আলাইসাল্লামের ব্যাপারে তিনি নেকড়ের ভয় করছিলেন তাই তিনি তাদেরকে বলছিলেন যে আমার ভয় হচ্ছে তোমরা তা তোমাদের নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে সেই সময় নেকড়ে এসে ইউসুফকে নিয়ে যাবে তারা পিতাকে বোঝায় বলল যে আপনি তার ব্যাপার নিশ্চিন্তে থাকুন আমরা তার হেফাজত করবই আমরা তো তার বড় ভাই তার রক্ষণাবেক্ষণে আমরা কোনো ক্রমেই ত্রুটি করব না ইয়াকুব আল ইসলাম তাদের ষড়যন্ত্র সম্পর্কে মোটেও জানতেন না কিন্তু ইউসুফ আলাহ ইসলামকে কোথাও যেতে দিতে তার মন সায় দিচ্ছিলেন না ইউসুফের ভাইরা সবাই গিয়ে তার পিতাকে যখন এভাবে বুঝিয়ে বললেন তখন তাদের এভাবে পিড়াপিড়ি করাতে এভাবে বোঝানোতে ইয়াকুব আলাহ ইসলাম রাজি হয়ে গেলেন তাদের প্রকৃত মতলব সম্পর্কে তিনি কিছুই জানতেন না তো অতপর পুত্রদের যখন অনুনয় বিনয় আগ্রহের কারণে ইউসুফ আলাহিসাল্লামকে যেতে দিলেন যাবার সময় ইউসুফ ইসলামের কপালে চুমু খেলেন ইউসুফ আলাহিসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন তারপর ইউসুফ আলাহিসামের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন ইবনে কাসির এভাবে এসেছে ওনার ভাইরা ইউসুফ আলাহিসামকে নিয়ে বাইতুল মোকাদ্দাসের কূপের কিনারে আসলেন এবং ইউসুফ আসলামের ইউসুফ আলাহি ইসলামের হাত পা বেঁধে নিয়ে কূপের ভেতরে ঝুলিয়ে দিলেন রশি দিয়ে কিছু দূরে নামিয়ে তারপর রশিটা কেটে দিলেন এভাবে তারা তাদের পিতার স্নেহের ইউসুফকে চিরতরে দূর করে দিতে পারলেন বলে মনে করল এখন পিতাকে বোঝাবার জন্য একটা কিছু ফোন দেওয়াটা দরকার তাই তারা ইউসুফ আল্লাহ ইসলামের জামায় বকরির রক্ত মাখিয়ে নিয়ে চলেন পিতার সামনে মিসামিসি রক্তাক্ত জামা এনে পিতাকে বললেন কলু ইয়া আবানা ইন্না জাহাবনা নাস্তাবিক وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين যে আমরা তাকে রেখে কাজে ব্যস্ত ছিলাম ইউসুফের কথা আমাদের মনে ছিল না এই ফাঁকে নেকড়ে এসে ইউসুফকে খেয়ে ফেলেছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী হই তো ভাইদের ষড়যন্ত্র ছিল ইউসুফ আলাইসাল্লামকে হত্যা না করে দূরে সরানো এভাবে তারা ষড়যন্ত্রের কাজটি সম্পন্ন করলো পিতার নিকট যে তারা কি করলো কান্নার ভান করলো বলল যে হে আমার পিতা আমরা তীর ছুটছিলাম আর দৌড় প্রতিযোগিতা শুরু করেছিলাম সেই সময় আমাদের ছোট ভাই ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে বসিয়ে রাখি দুর্ভাগ্যক্রমে ওই সময় নেকড়ে এসে তাকে খেয়ে ফেলে তারা তাদের ষড়যন্ত্রকে বিশ্বাস করানোর জন্য মিথ্যা একে বিশ্বাস করানোর জন্য মিথ্যা চক্রান্তকে বিশ্বাস করানোর জন্য কান্না করতে করতে উপস্থিত হলো তো এখান থেকে একটি ঘটনার শিক্ষণীয় বিষয় রয়েছে যে কেউ কোনো একটা দাবি করলো আর অথবা কোনো বিষয়ে সে কান্না করলো অনেক সময় কান্না করলে মন গলে যায় এবং মনে হয় যেন সে সত্যবাদী তো এটার থেকে একটা ফিক্স নেওয়া হয় যে কোনো বিষয় যদি সে কান্নাও করে তারপরেও প্রকৃত ঘটনা যাচাই বাছাই করে যেটা যেটা বাহ্যিকভাবে প্রমাণিত হবে সেটার পক্ষেই রায় যাবে এখানে এখানে দেখা যাচ্ছে ইউসুফ আলাইসাল্লামের ভাইরা কান্না করতে করতে এসেছিল যদিও তারা মিথ্যাবাদী ছিল তাহলে মিথ্যা ঘটনার জন্য কান্না করা যায় কান্নার ভান করা যায় এ বিষয়টি লক্ষণীয় এরা যেটা করেছিল ইউসুফ আলাহ ইসলামকে কূপে ফেলে দিয়ে তার কাপড়ে একটা বকরি বাচ্চা জবাই করে সেটি রক্ত মাখিয়ে নেয় সেই জামাটি তারা ইয়াকুব আল ইসলামের সামনে রেখে দিল যে এই দেখুন ইউসুফের এই জামায় রক্ত লেগে আছে তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে ফাঁক ফুকর রয়ে গিয়েছিল তাদের চক্রান্তের মধ্যে ন্যাকড়ে যখন কাউকে খেয়ে ফেলে তার জামাটা তো আর আস্ত থাকতে পারে না যে জামাটা খুলে তাকে খাই এরকম তো আর হতে পারে না জামা যখন নিয়ে আসলো এটার মধ্যে আস্ত জামা অথচ ইউসুফ আল ইসলামকে নেকড়ে খেয়ে ফেলছে বলে দাবি করতেছে এটার থেকে বোঝা যায় যে তাদের চক্রান্ত যে মিথ্যা ছিল তো এ ব্যাপারে ইয়াকুব আল ইসলাম তাদের ব্যাপারে সন্দেহের ব্যাপারটা তিনি বুঝতে দিলেন না শুধু সেলদেরকে তিনি বললেন যে তোমাদের মন তোমাদেরকে কথাগুলো বানিয়ে দিয়েছে সে যাই হোক ইয়াকুব আলাইসাল্লাম বললেন যে পূর্ণ ধৈর্যই শ্রেয় তোমরা যা বলছো সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল সুরা ইউসুফের আঠারো নম্বর আয়াত এসেছে ইউসুফ আল ইসলাম এর ভাইরা তখন বুঝতে পারলেন যে পিতার কাছে তাদের ষড়যন্ত্র ধরা পড়ে গেছে ইবনু আব্বাস রাজাল বলেন ইউসুফ আলাহ ইসলামের জামা দেখে ইয়াকুব আলাহ ইসলাম বললেন এটা বড়ই অবাক ব্যাপার ইউসুফকে নেকড়ে খেলো জামাও রক্তাক্ত হলো কিন্তু জামাটা একটু ছিল না ফাটলো না আশ্চর্য তো সে যাই হোক আমি ধৈর্য ধরব তাতে কোনো চিন্তা ও উদ্বেগ থাকবে না পূর্বে যে বর্ণিত হলো তারা এসে প্রস্তাব করলো ইয়াকুব আলাইসাল্লামের নিকট যে আমরা ইউসুফ আলাইসাল্লামকে আমাদের সাথে প্রেরণ করেন সে আমাদের সাথে খেলাধুলা করবে আনন্দ উপভোগ করবে এটার ব্যাপারে তাফসির কর্তুবিতে এসেছে যে যখন এই প্রস্তাব করা হয় তখন আল্লাহ নবী ইয়াকুব সাল্লাম তাদেরকে ব্যাপারে নিষেধ করেন না এতে প্রমাণিত হয় যে খেলাধুলা এবং আনন্দ ভ্রমণ শরীয়তের সীমার মধ্যে সীমিত আকারে বৈধ তবে অবশ্যই শরীয়তের বিধান লঙ্ঘন জাতীয় কোনো খেলা জায়জ নয় প্রমোদ ভ্রমণের ভ্রমণের নামে শরীয়তের লঙ্ঘনও জায়জ নয় যেমন খেলাধুলার মধ্যে তীর সোরা বর্তমানে যেমন টার্গেট শুটিং হতে পারে যেমন ঘোরদৌড় করা সাঁতার এগুলো বৈধ ইউসুফ আলাইসালামকে কূপে ফেলার নিষ্ঠুর ঘটনা কূপে ফেলার ঘটনাটির ব্যাপারে এসেছে যে বাইতুল মোকাদ্দাসের নিকট যে কূপ সেখানে তারা নিয়ে যায় ইউসুফ আলাইসাল্লামকে সেই কূপে পানি ছিল না সেটা ব্যবহার হতো না সে কারণে তারা সিদ্ধান্ত নিল যে তাকে কূপেই ফেলে রাখা হোক কূপের পাশে এসে ইউসুফ ইসলামের হাত পা বাঁধার জন্য তারা প্রস্তুত হয় তখন ইউসুফ ইসলাম ভাইদের কাছে অনুনয় করেন এক একজন ভাইয়ের জামার প্রান্ত বা হাতার আস্তিন জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকেন কিন্তু ভাইদের মনে দয়ার সৃষ্টি হয় নাই এভাবে তিনি তার দশজন ভাইয়ের নিকট নানাভাবে কাকুতি মিনতি করে কাঁদেন প্রত্যেক ভাই তাকে কাকুতি মিনতি করার সময় মারতে থাকে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় এভাবে সবার কাছে মিনতি করে ইউসুফ আলাহ ইসলাম নিরাশ হয়ে গেলেন ভাইরা ইউসুফ আলাহ ইসলামের হাত পা বেঁধে নিয়ে রশি দিয়ে তাকে কূপের ভেতর নামাতে শুরু করলো এর সময় ইউসুফ আলাহ ইসলাম বাধা হাতেই কূপের কিনাটা কিনারা ধরে ঝুলে পড়েন কিন্তু ভাইদের একজন তার হাতের উপর নিষ্ঠুরভাবে আঘাত করলে তার হাত দুটি আলগা হয়ে যায় এবং তিনি কূপের ভিতর ঝুলে পড়েন এরপর তারা তাকে কূপের গভীরতার অর্ধেক পরিমাণ নামিয়ে দিয়ে রশিটা কেটে দেয় ফলে তিনি কূপের নিচে নিক্ষিপ্ত হন কূপের তলাতে পরেই ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর ইচ্ছা সেখানে একটা পাথর ছিল সেটার মধ্যে দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে পড়া মাত্রই তার নিকট আল্লাহর তরফ থেকে ওহাই পাঠালেন যে তিনি যেন তার মনকে দুর্বল না করেন তার মনকে যেন শান্ত রাখেন তার জন্য চিন্তার কিছু নেই আর এমন মনে করার কারণ নাই যে এই বিপদ কোনোদিন দূর হবে না বরং মনে করতে হবে যে কষ্টের পর আছে শান্তি এবং প্রশস্ততা তার এই ভাইগণ একদিন অবশ্যই তার নিকট নত হবে সেই দিন আল্লাহ অবশ্যই তাদের উপর তাকে বিজয়ী করবেন সেই দিন তারা তার সামনে অবনত মস্তকে দাঁড়িয়ে থাকবে কিন্তু প্রথমে তাদের এই ভাইটিকে তারা চিনতে পারবে না তারা জানতেই পারবে না যে তিনি তাদের সেই ভাই ইউসুফ আলাইসালাম সেই দিন তার ভাইদেরকে তুমি বলে দিবে যে কি তোমাদের এক ভাই ছিল তার নাম ইউসুফ তোমরা তাকে একটি কূপে ফেলে রেখে চলে গেছ গিয়ে তোমাদের পিতার নিকট মিথ্যা কথা বলেছ ইউসুফের জামা কাপড়ে মিশামিশি রক্ত মাখিয়ে নিয়ে পিতাকে দেখিয়ে বলেছ তাকে ন্যাকড়ে খেয়ে গেছে তখন তুমি তাদের এই ভাইদেরকে অপরাধীদের মতো দাঁড়িয়ে থাকতে দেখবে তো ইউসুফ ইসলামকে যখন কূপে ফেলে দেওয়া হয় সে সময় আল্লাহ তালা যে ওনার নিকট ওয়াহি করেন এটা থেকে বোঝা যায় যে আল্লাহ তালা মহসিন বান্দাদেরকে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে যদি তারা সবর করে বিপদ আপদের সময় তারা যাতে কামার থাকতে পারে এই জন্য আল্লাহ তালা সাহায্য করেন তাদের অন্তরকে দৃঢ় রাখেন তাদের প্রতি ইলহাম হয় তাদের প্রতি ওয়াহি হয় আল্লাহ তালা তার তরফ থেকে রোহ দ্বারা তাদেরকে শক্তিশালী করেন ইউসুফ আলাহ ইসলাম আল্লাহ তালার ওহি অনুযায়ী ধৈর্য ধরে কূপের ভিতর রইলেন আল্লাহর ইচ্ছায় সেই কূপের পাশের পথ দিয়ে একটি ব্যবসায়ী কাফেলা যাচ্ছিল কাফেলাটা সেখানে অবস্থান করলো এবং তাদের পানি সংগ্রহকারীকে পানি আনার জন্য পাঠালো পানি সংগ্রহকারী পানির জন্য সেই কূপেই আসেন যেখানে ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সেই লোকটি পানির বালতি নামিয়ে দিল ইউসুফ আলাইসাল্লাম বালতি নেমে আসছে দেখতে পেয়ে বালতি রশিটা শক্ত করে ধরে ফেললেন লোকটি বালতি টেনে তুলল পানির বদলে ইউসুফ আলাইসলামকে উঠতে আসতে দেখে সেই লোকটি খুব আনন্দিত হলো আনন্দিত হয়ে বলল সুভান আল্লাহ এই যে দেখছি একটি কিশোর কোরআনের বাসা আছে ইয়া বুসরা হাজা গুলাম কি সুখবর এই যে একটা কিশোর উঠে এসেছে কাফেলার যে লোকটি তাকে পানির জন্য পাঠিয়েছিল তাকে সে ডাকলো লোকটি আসলে সে বলল যে অত্যন্ত খুশির খবর পানি তুলতে বালতি ফেলার পর একটি ছেলে উঠে এসেছে এই যে দেখো ছেলেটিকে তার এই কথা শুনে ইউসুফ আল ইসলামকে দেখে কাফেলার সবাই আনন্দিত হলো তারা সবাই খুশি হলো এই জন্য যে এই ছেলেটি তাদের একটি বিশেষ প্রাপ্তি একে মূলধন গণ্য করতে পারে একে বাজারে বিক্রি করে অনেক টাকা পেতে পারে ইউসুফ আলাহ ইসলামের চেহারা ছিল প্রশান্ত এবং অত্যন্ত মায়াবী তাই কাফেলার সর্দাসহ সবার কাছে ইউসুফ আল্লাহ ইসলামকে পাওয়ার ব্যাপারটা অত্যন্ত আনন্দের ব্যাপার ছিল ওই কাফেলার লোকেরা ইউসুফ আল ইসলামকে লুকিয়ে রাখে এরপরে বর্ণিত আছে যে কাফেলার পানি সংগ্রহকারী এবং তাকে প্রেরণকারী যুক্তি করে ইউসুফ আল ইসলামকে অন্যদের থেকে গোপন রাখে কেননা তারা কাফেলার অন্যদেরকে ইউসুফ আলাহ ইসলামের বিক্রয়লভ অর্থের ভাগ দিতে চাচ্ছিল না তো আবার এও জানা যায় যে তারা তাদের কাফেলার অন্যদেরকে বলেন যে এ ছেলেকে আমরা ওই কূপের পাশের এক ব্যক্তি থেকে কিনে এনেছি ইবনু কাসির বলেন যে এই লোক দুটি তাদের অন্য সাথীদের সাথে এই কৌশল করার কারণ ছিল তারা চাচ্ছিল যে তাদের এই লাভের উপর কাফেলার অন্যরা ভাগ না বসাক মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন যে যাত্রী দল যখন সেখান থেকে আবার যাত্রা করে তখন সেই লোক সেই লোক দুটি ইউসুফ আল ইসলামকে নিয়ে গোটা কাফেলার পেছনের দিকে থাকে এবং তারা কাফেলার লোকদের চোখ থেকে ইউসুফ আল ইসলামকে আলাদা করে রাখতে চাচ্ছিল তারা সম্মুখ পানে পথ চলছে এমনি অবস্থায় তাদের কাফেলার কেউ কেউ বলল যে খরিদকৃত গোলামরা পথের কোনো জায়গা থেকে হঠাৎ পালিয়ে যায় সুতরাং তোমরা এই গোলামকে বেঁধে নাও এতে প্রমাণিত হয় যে কূপ থেকে উদ্ধার পাওয়ার পর কার্যত ইউসুফ আল ইসলাম ওই কাফলার কোনো দুইজন লোকের গোলামে পরিণত হলেন তারা তাকে নিয়ে মিশরের দিকে চলে গেলেন জেরুজালেম থেকে মিশরের দিকে চলে গেলেন সেখানেই সেই কাফেলার সবাই যাচ্ছিল কাফেলার লোকদের কথা মতো সেই লোক দুটি ইউসুফ আলাহ ইসলামকে বেঁধে নিল তারপর একসময় তারা মিশরে গিয়ে উপস্থিত হলো আল্লাহ আকবর আল্লাহর তরফ থেকে পরীক্ষা এত বাচ্চা ছেলে ভাইরা মেরে ফেলার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করেছে কূপের অন্ধকারের মধ্যে তো অতপর এই বাচ্চা ছেলে গোলাম অবস্থায় আজাদ ছিলেন একজন নবীর ছিলেন কত সম্মানিত ব্যক্তির ছেলে অতপর গোলাম অবস্থায় দাস অবস্থায় হাত পা বাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে মিশরে গিয়ে সেখানে উপস্থিত হওয়া হয় অতপর হচ্ছে মিশর ইউসুফ আলাইসাল্লাম সেখানে সুরা ইউসুফের বিষ্ণু আয়াত যেখানে আল্লাহ তালা বলেছেন অসারহ বিসামানিম বাহসিং দারহিমা বা আদুদাহ অর্থাৎ তাকে বিক্রয় করে দেয় অত্যন্ত কম দামে অল্প কিছু দীর্ঘামে তার ব্যাপারে তারা ছিল নির্লোভ অথবা তার ব্যাপারে তারা অত বেশি আগ্রহী ছিল না মিশরের আজিজ বা অর্থমন্ত্রী নিজেই ইউসুফ আলাহ ইসলামকে কিনে নিলেন আল্লাহ তালা কোরআনে ইউসুফ আলাহ ইসলামের বিক্রি হওয়ার সম্পর্কে বলেন যে লোকটি ইউসুফকে কিনে নিয়েছিল সে তার স্ত্রীকে বলল যে একে মর্যাদার সাথে থাকার ব্যবস্থা করা সম্ভবত এই ছেলে আমাদের উপকারে লাগবে হয়তোবা একে আমরা তাদের পুত্র বানিয়ে নিতে পারবো এভাবে আমি সেই দেশে ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম অর্থাৎ ঈশ্বরের আজিজের অন্তরে অর্থমন্ত্রীর অন্তরে আল্লাহ তালা ইউসুফ আলাহ ইসলামের ব্যাপারে মর্যাদা এবং ব্যক্তিত্বের ভাব জাগিয়ে দেন সাথে সাথে ইউসুফ আলাহ ইসলামের প্রতি স্নেহ মিশ্রিত অনুরাগও জাগায় দেন আর ইউসুফ আলাহ ইসলামের চেহারায় ফুটিয়ে তোলেন উজ্জ্বলতা মিশরের আজিজ তার ব্যাপারে আবদুল ইবনী মাসুদ রাজন বলেন যে পৃথিবীতে তিন ব্যক্তি এমন অতিবাহিত হয়ে গেছেন যারা বুদ্ধি বলে ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা করতে পেরেছেন তাদের একজন হচ্ছে মিশরের সেই আজিজ যিনি ইউসুফ আলাহ ইসলামকে এক নজর দেখেই বুঝতে পেরেছিলেন তিনি ইউসুফ আলাহ ইসলামের মধ্যে ভবিষ্যতের মর্যাদাবান মানুষ হওয়ার লক্ষণ বুঝতে সক্ষম হয়েছিলেন আরেকজন হলেন সোহাইব আলাইসাল্লামের ওই মেয়েটি যিনি সোহাইব আলাইসাল্লামকে মুসা আলাইসাল্লাম সম্বন্ধে বলেছেন যে আব্বা আপনি এই লোকটিকে আপনার কাজের লোক করে নিন আপনার কাজের লোক হিসাবে সবচেয়ে যোগ্য এবং উপযুক্ত লোক সেই ব্যক্তি যার মধ্যে বিশ্বস্ততা আছে এবং সে শক্তিশালী আর তৃতীয়জন হলেন আবু বকর রাজিয়ালহু তিনি তার ইন্তেকালের আগে উমার ইবনুল খাত্তাব রাজিয়ালহুকে খলিফা করে যান ইবনে কাসিরের মধ্যে এসেছে অর্থাৎ আবু বকর রাজিয়ালহু উমার রাজিয়ালহুর মধ্যে তার পরবর্তী শাসন কার্যের যোগ্যতা দেখতে পান সোহাইব আল ইসলামের মেয়ে মুসা আল ইসলামের মধ্যে বিশ্বস্ততা আমন্ত্রিততা এবং শক্তিমত্তা দেখেছেন আর মিশরের আজিজ ইউসুফ আল ইসলামের মধ্যে ভবিষ্যতের উজ্জ্বলতম সম্ভাবনা দেখেছিলেন আল্লাহ তালা বলেন যে আমি ইউসুফকে তার ভাইদের জুলুম থেকে বাঁচিয়েছি এবং মিশরে তাকে প্রতিষ্ঠিত করেছি আল্লাহ তালা আরো বলেন যে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যাও শিক্ষাদান করেছি অর্থাৎ ইউসুফ আলাহিসাল্লাম মিশরেই প্রতিষ্ঠিত হন ইউসুফ আলাহিসাল্লামের মিশরে প্রতিষ্ঠা লাভের পিছনে ওনার স্বপ্নের ব্যাখ্যা দানের যোগ্যতাটা চূড়ান্তভাবে কাজে লাগে আল্লাহ তালা তাকে স্বপ্নের মতো গভীর এবং জটিল বিষয়ের ব্যাখ্যা দানও শিক্ষা দিয়েছিলেন সুরা ইউসুফে এসেছে যে মিশরের সেই আজিজের বাড়িতে ইউসুফ আলাইসাল্লাম অবস্থান করছিলেন তিনি তাকে অতীব স্নেহের সাথে আপন ছেলের মতো রেখেছিলেন তিনি কিনে আনা এই বালক ইউসুফ আলাইসাল্লামের মধ্যে যোগ্যতা এবং ভালো বা মঙ্গলের লক্ষণ দেখে পুরোপুরি অভিভূত হন তার স্ত্রীর নিকট ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে আসেন এবং তিনি সিদ্ধান্ত নেন যে ইউসুফ আলাইসাল্লাম তার বাড়িতে সম্মানজনকভাবে থাকবে তিনি তার স্ত্রীকে অত্যন্ত গুরুত্ব সহ বুঝিয়ে দেন যে আক্রেমি মাসু আসা আইয়াং ফানা আউ ইয়াত্তাখিদাহু ওয়ালাদা যে এই ছেলেকে খুব সম্মানের সাথে রাখবে এর যেন কোনো প্রকার কষ্ট না হয় হয় আমরা হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে ওয়ালাদ হিসাবে সন্তান হিসাবে গ্রহণ করতে পারব অর্থাৎ তিনি এভাবে তাকে সম্মানের সাথে রাখতে বলেন যাতে ওনার কোনো কষ্ট না হয় অযত্ন না হয় এবং সম্মানের মতো মর্যাদার মধ্যে যাতে থাকে তো ইউসুফ আলাইসাল্লাম যখন বড় হয়ে ওঠেন বড় হয়ে ওঠার পর আজিজের স্ত্রী ইউসুফ আলাইসাল্লামকে সন্তান বাৎসল্য দেখার পরিবর্তে ইউসুফ আলাহ ইসলামের সৌন্দর্যে মোহিত হয়ে পড়ে ইউসুফ আলাহ ইসলামের প্রতি তার মনে খারাপ আসক্তি জেগে ওঠে এবং সেটা দিনে দিনে বেড়ে উঠতে থাকে এক সময় আজিজের স্ত্রী সচেতন এবং সক্রিয়ভাবে ইউসুফ আলাহ ইসলামের সাথে অসৎকর্মের বাসনায় বেকুল হয়ে ওঠে দেখা গেল যে তিনি একদিন ইউসুফ আলহিসাল্লামকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে অসৎকর্মের অনুরোধ করে বসে কিন্তু আল্লাহ তালা রহমতি ইউসুফ আলাইসাল্লাম পবিত্র মানসিকতা এবং কৃতজ্ঞতা বোধ সম্পন্ন ইউসুফ আলহিসাল্লাম আজিজের স্ত্রীকে তার হারাম কামনা থেকে ফেরানোর জন্য বললেন যে তিনি বলেন যে আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি নিশ্চয়ই আপনার স্বামী আমার মনিব বা মালিক তিনি আমাকে মর্যাদার সাথে থাকতে দিয়েছেন আর জালেমদের সফল জালেমরা সফলতা লাভ করতে পারে না এটা সুরা ইউসুফের তেইশ নম্বর এতে আসছে সে সময় ইসুফ ইসলাম আজিজের স্ত্রীকে আরো বললেন যে দেখুন আপনার স্বামী আমাকে অত্যন্ত স্নেহযত্নের সাথে লালন পালন করার ব্যবস্থা করেছেন তার এই অবদান আমার জন্য অবশ্যই অনেক বড় তিনি আমাকে যতটা সুখে এবং আরামে রেখেছেন ততটা কোনো মনি তার গোলামকে রাখে না তার এই সদয় ব্যবহারের তুলনা হয় না আজিজের স্ত্রীকে তিনি অতপর বললেন যে আপনার স্বামীর সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি কি আপনি এই সত্যটা বুঝতে চেষ্টা করুন কোনো ব্যক্তি যখন কোনো কিছুকে সেটির সস্থানে না রাখে তখন সে ব্যক্তি কল্যাণ থেকে বঞ্চিত হয় সীমা লঙ্ঘনকারী কিছুতেই সফল কাম হতে পারে না আজিজের স্ত্রীর প্রতি ইউসুফ আল ইসলামের নিবেদন সম্পর্কে মুজাহিদ ইউসুফ ইবনি ইসাক এবং সুদ্দি রহমতুল্লাহ বর্ণনা করেন আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন যে আজিজের স্ত্রী ইউসুফ আলি ইসলামকে কুপ্রস্তাব দেওয়ার আগে ঘরের দরজা বন্ধ করে দেন তারপর ইউসুফ আলি ইসলামকে বলেন কলাত হাই তালাক অর্থাৎ আমার দিকে এসো ইউসুফ আলাইসাল্লাম আজিজের স্ত্রীকে নিজেকে খারাপ মন্দ কাজ থেকে আত্মরক্ষার প্রত্যয় সম্পর্কে বললেন কিন্তু আজিজের স্ত্রী কিছুতেই মানলেন না তাই ইউসুফ আলাহ ইসলাম ছুটে বেরিয়ে আসার জন্য দরজার দিকে দৌড়ে আসেন তখন মহিলাটি তাকে ধরে ফেলার জন্য তার পিছনে ছুটে আসেন ছুটতে ছুটতে তিনি ইউসুফ ইসলামের নিকট চলে এসে ইউসুফ ইসলামের জামা ধরে ফেলেন সে সময় ইউসুফ ইসলাম দ্রুত দরজা খুলে বেরিয়ে আসার চেষ্টা করেন কিন্তু তার জামার প্রান্ত তখনও সেই মহিলার হাতে ধরা মহিলা ইউসুফ আলি ইসলামের জামা ধরে জোরে টান দিলে ওনার জামা ছিঁড়ে যায় ইউসুফ আলি ইসলাম দরজা খুলে বেরিয়ে আসার উপক্রম করতেই আজিজকে দরজার কাছে দেখতে পেলেন আজিজ সামনে দাঁড়ানো দেখে আজিজের স্ত্রী বলে উঠলেন যে তোমার স্ত্রীর সাথে ব্যবিচার করতে চায় তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো কঠিন শাস্তি দেওয়া ছাড়া আর কি করা যেতে পারে অর্থাৎ সে তার কথা সুর পাল্টে ফেলল ইউসুফ আলি ইসলামকে খারাপ কাজের জন্য আহ্বান করতেছিলেন এখন আজিজকে দেখতে পেয়ে সে তার নিজের সুর পাল্টিয়ে ফেলে আজিজের স্ত্রী তখন তার নিজের অপরাধের বোঝায় নিরপরাধ ইউসুফ আলাহ ইসলামের উপর চাপাতে শুরু করলো সে তার স্বামীকে বলল ইউসুফ আমাকে অসৎ কার্যের জন্য যোগ করেছিল এবার সে মহিলাটি নিরপরাধ এবং নির্দোষ ইউসুফ আলাহ ইসলামের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিতে চাইল এটা দেখে ইউসুফ আলাহ ইসলামের বিশ্বাস সীমা রইল না তার মনিপের স্ত্রী অর্থাৎ আজিজের স্ত্রী তার উপর ভয়াবহ মিথ্যা চাপিয়ে দিচ্ছে ইউসুফ ইসলাম বলেন যে আপনার স্ত্রী কথাগুলো সত্য নয় তিনি আমাকে হারাম কাজের প্রস্তাব দিয়েছেন আমি তার কুপ্রস্তাবে রাজি না হয়ে বেরিয়ে আসছিলাম উনি আমার পিছনে ছুটে এলেন এরপর উনি আমার জামার টেনে ধরলেন এই দেখুন আমার জামাটি উনি ছিঁড়ে ফেলেছেন আজিজ এই কথা শুনে খুবই চিন্তা ভাবনায় পড়ে গেলেন কেননা তার স্ত্রী এবং ইউসুফ আলাহ ইসলাম দুজনেই নিজ নিজ সততার দাবি করে যাচ্ছে তাফসির কারকুন বলেন যে যে মহিলার বাড়িতে ইউসুফ আলাহ ইসলাম কৃতদাস ছিলেন সেই মহিলাটি ইউসুফ আলাহ ইসলামের নিকট প্রেম নিবেদন করলো এমনকি সেই মহিলা ইউসুফ আলসালামের নিকট ব্যবচারের প্রস্তাবও দিল ইউসুফ আলসালাম তার প্রস্তাবে রাজি হলেন না তখন সেই মহিলা বাড়ির সবকটি দরজা বন্ধ করে দিল সেই মহিলার প্রস্তাবে সেই সময় তার সাথে ব্যবচার লিপ্ত না হওয়া ইউসুফ আলাইসলামের পক্ষে সম্পূর্ণ অসম্ভব পর্যায়ে ছিল কেননা ইউসুফ আলাইসলাম সেই মহিলার স্বামীর কৃতদাস এবং সেই মহিলার বাড়িতে ইউসুফ আলাইসলাম থাকতেন কিন্তু আল্লাহ ইউসুফ আলাইসলামকে ব্যবচার থেকে রক্ষা করলেন কেননা ইউসুফ আলাইসলাম আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করেছিলেন কোনো পাপ কর্ম থেকে বেঁচে থাকার উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দেখা গেল যে ইউসুফ আলি ইসলাম নিজেকে সেই মহিলার বাড়িতেই সর্বদিক দিয়ে আবদ্ধ দেখতে পেলেন তাই তিনি সাথে সাথে আল্লাহ নিকট আশ্রয় চাইলেন আর এভাবে আশ্রয় চাওয়াটা ছিল তার নবী সুলভ একটি ন্যাক স্বভাব সেই মহিলা অর্থাৎ জুলাইখা যখন পাপ ভাষণায় তাকে ফুসলাচ্ছিলেন তখন ইউসুফ আল ইসলাম তাকে নবী সুলভ ভঙ্গিতে বললেন যে আপনার উচিত আল্লাহকে ভয় করা এবং এই পাপ ভাষণার পরিত্যাগ করা আপনার স্বামী মিশরের আজিজ তিনি প্রভাবশালী হলো সৎলোক আর তার অনেক অবদান আমার পিছনে রয়েছে আমি তার প্রতি কোনো প্রকার খেয়ানত করতে পারি না তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না আমি তার ইজ্জতে হামলা করতে পারি না এটা তার উপর বিরাট এক জুলুম এছাড়া এই কাজ হবে মারাত্মক অনাচার করারই নামান্তর মাত্র এরূপ অনাচার যারা করে তারা কখনোই সফলতা পেতে পারে না জুলাখা এসব কথা কর্ণপাত করল না তো আজিজের স্ত্রী যেভাবে ইউসুফ আলাইসালামকে ফুসলাচ্ছিলেন আল্লাহ তালার রহমত না থাকলে তিনি আসক্ত হয়ে যেতেন আল্লাহ তালা কোরআনে এভাবে বলেছেন যে কাদা আলিকা লিনাফরিফা আনহুসু আওয়াল ফাহসা ইন্নাহু মিন এবাদিনাল মুখলাসিন এভাবে আমরা ইউসুফকে ফাহসা থেকে খারাপ কাজ থেকে বিরত রেখেছিলাম নিশ্চয়ই সে আমার প্লাসিন বান্দাদের মধ্য থেকে আল্লাহ তালা বলছেন ওয়ালাকাদ হাম্মাদ বিহ ওয়াহাম্মা বিহা লাউলা আর রা বোরহান রব্বি সেই মহিলা নিশ্চয়ই ইউসুফের প্রতি আসক্ত হয়ে পড়েছিল সেও সেই মহিলার ব্যাপারে আসক্ত হয়ে পড়ত যদি সে তার রবের নিদর্শন প্রত্যক্ষ না করত সুরাই ইউসুফের চব্বিশ নম্বর হাতে এসেছে তো এ ব্যাপারে সাই হাদিসের মধ্যে এসেছে বান্দা তার নিজ চেষ্টা শেষ হলে আল্লাহর সাহায্য আসে ইউসুফ আলাহ ইসলামের নিজ চেষ্টা শেষ করার পর আল্লাহর সাহায্য এলো দরজা খুলে তিনি বাইরে বেরিয়ে এলেন বাইরে বেরিয়ে এসে যখন আজিজকে দরজার সামনে দেখতে পেলেন তো ইউসুফ আলাহ ইসলাম নিজের নির্দিষ্টতার কথা দাবি করতেছিলেন অপরদিকে জুলাইখা ইউসুফ আলি ইসলামকে অপবাদ দিচ্ছিল এই অবস্থায় আজিজ অনেক মুশকিল অবস্থায় পড়ে গেল কি সিদ্ধান্ত নিবে আজিজ অনেকটা মুশকিলেই পড়ে গেল তখন ওই সময় আজিজের তখন ওই সময় মহিলাটির পরিবারের একজন অথবা আজিজের ঘরের একজন সত্য সাক্ষ্য দান করল সেই সাক্ষ্যদানকারী হলো একটা নবজাতক শিশু সেই শিশুটি তখনও কথা বলার বয়স হয়নি আল্লাহর ইচ্ছায় ওই বয়সে সে পরিষ্কার বাসায় ইউসুফ আল ইসলামের নির্দোষিতার সাক্ষী দিল সে শিশুটি আজিজকে বলল আপনি ইউসুফ আলাইসালামের জামাটি দেখুন জামাটি যদি সামনের দিক থেকে ছিঁড়ে থাকে তাহলে ইউসুফ আলাইসালাম দোষী আর যদি পেছন দিক থেকে সেরা হয়ে থাকে তাহলে ইউসুফ আলাইসালাম নির্দোষ অর্থাৎ ইউসুফ আলাইসলাম সত্যবাদী এবং আপনার স্ত্রী হচ্ছে মিথ্যাবাদিনী আল্লাহর ইচ্ছা একটি ছোট শিশু পরিণত বয়সী মানুষের মতো যুক্তিপূর্ণ সাক্ষ্য প্রমাণের কথা বলাতে বিশেষ সুবিধা হলো সাক্ষী শিশুটির সাক্ষ্য অনুসারে জেলেকার স্বামী আজিজ দেখল যে ইউসুফ আলাইসালামের জামাটি পিছন দিক থেকেই ছিঁড়েছে তখন তার কাছে সকালের মতো স্পষ্ট হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে ইউসুফ আলাহ ইসলাম সত্যবাদী আর স্ত্রী জুলাইখায় মিথ্যা বলেছে ইউসুফ আলাহ ইসলাম এর মতো নির্মল চরিত্র মানুষের উপর অপবাদ আরোপ করেছে ইউসুফ আলাহ ইসলামের এই অপবাদ থেকে কোনো উপায় ছিল না মুক্তি পাওয়ার কেননা যেখানে ইউসুফ আলাহ ইসলাম ছিল অভিযুক্ত আর জুলাইখা অভিযোগকারী ছিল সেখানে সাক্ষ্য কেউ ছিল না কিন্তু আল্লাহ তালা মহিয়ান আল্লাহ রহমান তিনি তার বান্দাদেরকে সাহায্য করেন যখন সাহায্যের প্রয়োজন হয় ইউসুফ আলাহ ইসলামকে এই মহাবাদ থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করলেন আল্লাহর ইচ্ছাই ওই শিশুর মুখ ফুটে কথা বের হলো আবু হুরাজন থেকে বর্ণিত রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে নারীদের ছলনা শয়তানের ষড়যন্ত্রের চাইতে জটিল এবং গুরুতর এই ছলনা বোঝার ব্যাপারে আজিজের সামনে কোনো উপায় ছিল না তাই সেই পরিস্থিতিটা নাজুক ধরনের ছিল তার পক্ষে সত্যবাদী তার সত্যতা নির্ণয়ের উপায় ছিল না তাই মীমাংসা করা কঠিন এবং অসম্ভব ছিল এই অবস্থায় আল্লাহ তালা ইউসুফ আলাহিসামকে নির্দোষ প্রমাণ করার ব্যবস্থা করলেন ছোট্ট একটি শিশুকে কথা বলার ব্যবস্থা করে দিলেন ইউসুফ আল ইসলামের দাবির সত্যতার পক্ষে আল্লাহ এমন এক বান্দার কথা বলা শুরু করলো যে ছিল শিশু সেই হাদিসে মুসলাদে আহমদ এবং ইবনু হিব্বান থেকে এ কথাই বর্ণিত হয়েছে স্পষ্ট হয়ে গেল যে ইউসুফ আল ইসলাম নির্দোষ স্ত্রী অপরাধী সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ইউসুফ আল ইসলামের ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছে আজিজ সমস্ত অপকৌশলী বুঝলো যে সেটা জুলাইখারি অপকৌশল তিনি জুলাইখাকে বললেন যে হে জুলাইখা এটা তোমার স্ত্রী জাতির সলসাতুরি আর কুবুদ্দিরি কাজ তোমার তোমরা স্ত্রী জাতিরা ছাড়া এমন নিখুঁত কৌশল কারো পক্ষে সম্ভব নয় এই যুবককে তুমি মিথ্যা দোষে দোষী করেছ ফলে তার নিরপরাধ সত্তার উপর মারাত্মক অপরাধ চাপিয়েছ জুলাইখাকে বলেন যে আমি বুঝতে পারছি এই চক্রান্তের যার তুমি পেতেছ শেষ পর্যন্ত তুমি তোমার ফাঁদে পড়লে ইউসুফ আলসালামকে বলেন ইউসুফ তুমি দুঃখ করো না ব্যাপারটা তুমি বলে যেতে চেষ্টা করো তুমি যে নির্দোষ সেটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি এই দুঃখজনক ঘটনাটা জুলেখারই সৃষ্টি আজিজ অনুরোধ করলেন আজকের ঘটনাটি বাইরে আলোচনা করো না তাতে আমাদের অসম্মান এবং অপমানের শেষ থাকবে না তিনি তার স্ত্রী জুলাইখাকে বলেন তুমি যে পাপ করলে তার জন্য তোমার উচিত এখনই তবা করা আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে তবা করো নিজেকে পবিত্র করে নাও সাধারণত এসব অপরাধে অপরাধীকে তাৎক্ষণিক উত্তেজনা বশত রাগান্বিত হয়ে তিরস্কার এবং শারীরিক নির্যাতন করা হয় কিন্তু আজিজ এটা করলেন না তিনি নিজের ইজ্জত সমান এবং স্ত্রী জুলাইকার ব্যক্তিগত দুর্বলতা এসব বিবেচনায় রেখে আজিজ তার স্ত্রী শয়তানি আচরণের জন্য শাস্তি দিলেন না বরং স্ত্রীকে হেদায়তের বাণী শুনিয়ে বললেন আমি সম্পূর্ণ নিশ্চিত যে তুমি দোষী এ চক্রান্ত তোমারই সুতরাং তোমার মনকে পবিত্র করে নাও আল্লাহর কাছে আল্লাহ ক্ষমাকারী আল্লাহ নিকট ক্ষমা তবা করো আল্লাহ তালা ইউসুফ আলাইসাল্লামকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছিলেন তার পিতা ইয়াকুব আলাইসাল্লাম তার নিষ্পাপ মুখে সৎ গুণ নম্রতা এবং পবিত্রতার লক্ষণাদি ফুটে থাকতে দেখতে পেতেন ইয়াকুব ইসলামের এই যে গভীর মমতা ছিল এটা প্রথম কারণ ছিল তিনি পুত্র ইউসুফ ইসলামের চেহারায় ভবিষ্যৎ মহৎ মানুষের লক্ষণ দেখতে পেতেন আর সর্বোপরি তিনি হবেন আল্লাহ নবী তাই তার চেহারাতে ছিল আল্লাহর প্রচন্দকিত নূর তার আচরণ এমনই নির্মল ছিল যে তার প্রতি স্বাভাবিকভাবেও মায়া হতো আল্লাহ তাকে অপার সৌন্দর্য দান করেছিলেন বলে তার মনির স্ত্রী জুলাইখা তার প্রতি দুর্বল হয়ে পড়েছিল এই দুর্বলতার ফলেই জুলাইখা তাকে একদিন কামনা করে বসে তো যখন মিশরের আজিজের নিকট ঘটনাটি পরিষ্কার হয়ে যায় এবং ইউসুফকে চুপ থাকতে বলেন এবং জুলাইখাকে ক্ষমা প্রার্থনা করতে বলে কিন্তু জুলাইখার এই আচরণ মিশরের শহরে আস্তে আস্তে জানাজানি হয়ে যায় দেখতে দেখতে শহরের নারীরা এই ঘটনাগুলা ঘটনাটি জেনে ফেলে এক পর্যায়ে সম্ভ্রান্ত নারীরা জুলাইখার এই আচরণ ব্যাপারে বিস্ময় প্রকাশ করে এবং ঘৃণাও প্রকাশ করে তারা এ ব্যাপারে পরস্পর বলাবলি করতে লাগে যে দেখো তোমরা জুলাইখার কাণ্ড তিনি তার দেশের প্রতি কেমন নির্লজ্জভাবেই না আসক্ত হয়ে পড়েছে আশ্চর্য জুলাইখা তার নিজের কৃতদাসের সাথে মিলিত হতে চাচ্ছে সামান্য কৃতদাসের প্রেম তার অন্তরকে আচ্ছন্ন করে ফেলেছে শহরের নারীদের সমাজের তীব্র সমালোচনা চাপে জুলাইখা একটা সিদ্ধান্ত গ্রহণ করলো ইবনু আব্বাস এবং সাইদ ইবনু জুবাই রাজিয়ালহু মুজাইদ হাসান এবং সুদ্দির রহমতুল্লা আলী বলেন যে জুলাইখা তাদের সমালোচনার জবাব দেওয়ার জন্য একটা মজলিসের আয়োজন করলো মিশরের সে সকল নারীদের দাওয়াত দিয়ে তিনি খাবারের আয়োজন করেন খাদ্য হিসেবে রাখেন ফল ফল কেটে খাওয়ার জন্য সবার জন্য রাখেন একটা করে ধারালো চাকু জুলেখা তাদের ফল খাওয়ার আয়োজন করে ফল খাওয়া শুরু করার মুহূর্তেই ইউসুফ আলাইসাল্লামকে বললেন যে তাদের সামনে বেরিয়ে এসো নিজের মনিবের স্ত্রী হিসাবে জুলাইখার আদেশ অমান্য করা ইউসুফ আলাইসাল্লামের পক্ষে সম্ভব ছিল না বলে ইউসুফ আলাইসাল্লাম তাদের সামনে সঠিক মুহূর্তে বেরিয়ে আসলেন সেই সময় তিনি পাশের কামরায় অবস্থান করছিলেন তার মালিকের স্ত্রীর আদেশে তাকে শহরের নারীদের সামনে বেরিয়ে আসতে হলো তার উপস্থিতি ঘটা মাত্রই সবাই তার দিকে চোখ তুলে তাকাতে বাধ্য হলো তারা সবাই তার দিকে অপার বিষয়ে তাকিয়ে রইল সবার হাতেই ধারালো চাকু এবং ফল এমন অবস্থায় তারা সবাই সম্মোহিত হয়ে পড়ল তাদের হাতের চাকু দ্বারা ফলের পরিবর্তে তাদের নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলল তাদের হাতের ধারালো চাকু ছিল অত্যন্ত তীক্ষ্ণ ধার তারা সবাই ইউসুফ আল ইসলামকে দেখেই তন্ময় হয়ে গেল ফলে তাদের হাতের শরীর হাতের শরীর পোষ ফলের বদলে তাদের হাত কেটে গেল দিল আজিদের স্ত্রী তখন বলল যে আপনারা একবার দেখে ইউসুফকে দেখে এরকম অবস্থা আত্মহারা হয়ে গেলেন হাত কেটে ফেললেন তো জুলাইখার মেহমানরা তখন ওই নারীরা বলল যে আল্লাহর কসম ইনি মানুষ নন ইনি সাধারণ ফিরিস্তা অনন ইনি নিশ্চয় অত্যন্ত মর্যাদাবান ফিরিস্তা আজ থেকে আমরা আর আপনাকে নিয়ে সমালোচনা করব না মেহমান হয়ে আসা ওই নারীরা ইউসুফ আলাইসলামের মতো সুন্দর কোনো পুরুষ কখনোই দেখে নাই শুধু তাই নয় ইউসুফ আলাইসলামের কাছাকাছি সৌন্দর্য আছে এমন কোনো মানুষও তারা দেখে নাই মিরাজের সাহিয়াদিস আছে রসুল সাল্লাহ আলাইসলাম তৃতীয় আকাশে ইউসুফ আলাইসলামের পাশ দিয়ে যাবার সময় বলেছিলেন আল্লাহ তাকে সমস্ত সৌন্দর্যের অর্ধেকটা দান করে দিয়েছেন তখন জুলেখা মসজিষে উপস্থিত মহিলাদের উদ্দেশ্য করে বলল যে ইউসুফের রূপ সৌন্দর্য ধৈর্যহারা করে দেওয়ার মতো আমি তাকে সবসময় আকৃষ্ট করার চেষ্টা করেছি কিন্তু সে আমার প্রতি আকৃষ্ট হয় নাই সে সবসময় আমার নাগালের বাইরে থেকেছে তার রূপ যেমন সুন্দর সুন্দরতম এবং পবিত্র তেমনি নিষ্কলুষ তার অন্তর তার অন্তরে কোনো অপবিত্রতা নেই সুতরাং আমাকে তাকে পেতেই হবে যদি সে আমার দিকে আকৃষ্ট না হয় তাহলে তাকে কারাগারে যেতে হবে ইউসুফ আলাইসলামকে পাওয়ার জন্য এই জুলাইখা অন্ধ হয়ে গিয়েছিল একথা শুনে ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর দরবার প্রার্থনা করলেন কলা রব্বিস আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদি ইলাই যে হে আমার রব এই নারীরা আমাকে যে কাজের জন্য বলছে এই কাজের চাইতে আমার কাছে কারাগারই উত্তম আপনি আমাকে এইসব অপকর্ম থেকে রক্ষা করুন আপনি আমি অপকর্ম থেকে বেঁচে থাকতে চাই আপনি আমাকে রক্ষা করুন আমি যেন অপকর্মে লিপ্ত না হই আপনি আমাকে রক্ষা করলেই আমি রক্ষা পেতে পারি আপনি রক্ষা না করলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো এবং তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আপনার দয়া এবং মেহরবানি ছাড়া তো আমি পাপ থেকে বাঁচতে পারি না আপনার সাহায্য না পেলে আমি কোনো সৎকর্ম করতে পারি না আমি আপনার সাহায্য চাচ্ছি এবং আপনার উপর ভরসা করছি আমাকে এমন নফসের কাছে সুপর্দ করবেন না যাতে আমি এই নারীদের প্রতি দুর্বল হয়ে পড়ি এবং মূর্খদের মতো আচরণ করে বসি ইউসুফ আল ইসলামের এই প্রার্থনা এই দোয়া আল্লাহ তালা কবুল করলেন ওনাকে তিনি নির্লজ্জাতা থেকে রক্ষা করলেন এবং পবিত্রতা দান করলেন দিন যত অতিবাহিত হতে থাকলো জুলেখার তৎপরতা তত বাড়তে থাকলো কিন্তু আল্লাহ তালা ইউসুফ আলাইসালামকে রক্ষা করতে থাকলেন ইউসুফ আলাইসলামকে পবিত্র রাখলেন জুলাইখার প্রলোভন এবং শাস্তির ভয়কে ইউসুফ আলাইসলাম মোটেই গুরুত্ব দেন নাই তিনি বলেছিলেন আমার জন্য এই অপকর্ম থেকে কারাগারই অনেক ভালো তার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্টির মধ্যে থাকা তিনি জানতেন আল্লাহকে ভয় করে জুলাইখার প্রস্তাবকৃত অপকর্ম থেকে আত্মরক্ষা করার মধ্যেই আছে শান্তি আছে কল্যাণ আর আছে আল্লাহর আজাদ থেকে মুক্তি পাবার উপায় শেষ পর্যন্ত ইউসুফের পবিত্র চরিত্রের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল এটা প্রচার হয়ে গেছিল যে ইউসুফের প্রেমে তার মনিপ স্ত্রী জুলাইখা পাগলিনী হয়ে আছে এমন অবস্থায় মিশরের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে ইউসুফকে কারাগারে দিতে হবে কেননা তাকে কারাগারে না দিলে মিশরের মানুষরা ভাববে যে আজিজের স্ত্রী সত্যি পদস্থলন ঘটেছে তার এই উদ্দেশ্যে তারা ইউসুফ আলাহ ইসলামকে কারাগারে বন্দী করে রাখলো কারাগারে বন্দী করার আগে তারা ধারণা করে নিয়েছিল যে এতে করে মানুষ হয়তো মনে করবে যে কি ইউসুফ আলাহ ইসলামের পদস্থলন হয়েছিল এই জন্য তাকে কারাগারে বন্দী করা হয়েছে